আবু মাসুদ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন প্রথম যুগে আম্বিয়া একরামের উক্তিসমূহ যা মানবজাতি লাভ করেছে তন্মধ্যে একটি হল যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো